أخي الشهيد أخي الشهيد أخي الشهيد এক মুজাহিদের গল্প শুনো এক মুজাহিদের গল্প তাকে যদি দেখতে হাসি মাখা মুখে রক্ত মাখা শরীরে বিশ্বকের সুবাস আসে তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচে আজ তাই পেয়েছে তাকে যদি দেখতে হাসি মাখা মুখে রক্ত মাখা শরীরে মিশকের তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচেছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শহীদদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون অর্থ আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে ওদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত এদেরকে রিজিক দেওয়া হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পিছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না এই আয়াতের অর্থটা হচ্ছে আমরা দেখলাম কিন্তু এটা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে যারা আমাদের আগে শহীদ হয়ে চলে গেছেন এরা আমাদের জন্য আনন্দ প্রকাশ করে যে যারা তাদের পথে আছে অর্থাৎ যারা জেহাদের পথে আছে এদের কোনো চিন্তা নাই অর্থাৎ যারা আমরা পিছনে এখনো তাদের পিছনে রয়ে গেছি আমাদের জন্য তারা এটা মনে করে যে এদের কোনো চিন্তা নাই মানে আমাদের কোনো চিন্তা নেই টেনশন নেই যদি আমরা এই রাস্তার উপর জীবন দিতে পারি তাহলে আমরাও তাদের মতো করে এই মর্যাদার অধিকারী হতে পারব আল্লাহ সুবাহ বলছেন তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য এবং এজন্য যে আল্লাহ সুবাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না তারা যখন জান্নাতে প্রবেশ করেছেন মৃত্যুর সাথে সাথেই তখন তারা যখন দেখতে পেয়েছে তাদের ছোট থেকে ছোট আমল এবং ছোট থেকে ছোট কষ্ট আল্লাহ সুবাহ কবুল করেছেন তখন তারা এটা নিয়ে অনেক আনন্দিত হয় আর সেই কথাটা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 শ্রেষ্ঠতর আর কে আছে সুতরাং তোমরা যে সৌদা অর্থাৎ যে ব্যবসা করেছ সে ব্যবসার জন্য আনন্দিত হও আর সেটাই তো মহা সাফল্য এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ সরাসরি মুমিনদের অর্থাৎ যারা মুমিন যারা আল্লাহ সুবাহর সাথে ব্যবসা করেছেন নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন মুজাহিদ হয়েছেন আল্লাহ রাস্তায় হিজরত করেছেন জেহাদের জন্য আল্লাহ সুবাহ এদের জন্য সরাসরি জান্নাতের ওয়াদা করেছেন আর আল্লাহ বলেছেন ওয়ামান আউফা আল্লাহ হচ্ছে সর্বোত্তম ওয়াদা রক্ষাকারী আর কে আছে আল্লাহ আকবর তো এখানে আরেকটা কথা বলা হয়েছে ওয়াদান আলী হাক্কং ফিত তাওরাতি ওয়াল ইঞ্জির আল কোরআন তাওরাত ইঞ্জির এবং কোরআন এ সম্পর্কিত সত্য ওয়াদা রয়েছে তো এখানে অনেকে বোঝে না বিষয়টা যে তাওরাত ইঞ্জিলে সত্য ওয়াদা রয়েছে এটা কেমন মানে এই কথাটা অনেকে বোঝে না তো তাওরাত ইঞ্জিল এবং কোরআনে যে যে কথাটা এখানে বলা হয়েছে যে তাওরাতের যুগে অর্থাৎ তাওরাত যে রসুল যে নবীর উপর অবতীর্ণ হয়েছিল যে রসুলের উপর অবতীর্ণ হয়েছিল ইঞ্জিল যে রসুলের উপর অবতীর্ণ হয়েছিল তাদের সময়ও জেহাদের বিধান ছিল তো তাদের জন্য জেহাদের বিধান থাকার কারণে তারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হবে বিধায় আর তাদের কিতাবে তাদের কিতাবে শহীদদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে বিদায় সেই কথাটা এখানে বলা হয়েছে যে তাওরাতের সময় তাওরাতের ওয়াদা সঠিক ছিল অর্থাৎ জেহাদ করে মৃত্যুবরণ করে শহীদ হলে জান্নাতের একবারে গ্রান্টি ইঞ্জিনের সময় এই ওয়াদা ছিল সর্বশেষ কোরআন যেটা সেটাতে এই সত্য বাধা রয়েছে আশা করি এখানে যাদের কোনো সংশয় যেন না থাকে মানে এটা ক্লিয়ার হলো ইনশাআল্লাহ এরপর আল্লাহ সুবাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব না যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ একবার দেখুন আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব না যে যে ব্যবসা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে তো এখানে যন্ত্রণাদায়ক শাস্তি যে বলা হয়েছে তুমজি কুমিনা আজাবিন আলিম এটা কিন্তু ব্যাপক এই যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে অপমান লাঞ্ছনা তারপরে মানুষের গোলামি করা অর্থাৎ যারা জেহাদ করছে না এদের ভাগ্যে দেখবেন যে অপমান চরম অপমান একেবারে যেখানে যাবে এদেরকে লাঞ্ছিত অপমানিত করা হবে তারপরে মৃত্যুর সময় এদেরকে যন্ত্রণা মৃত্যুর সময় যে মৃত্যুর যে কষ্ট আল্লাহ এটা যে কত ভয়াবহ হবে এটা যে কত ভয়াবহ হবে সেই বিষয়ে যদি আলোচনা করতে হয় যে মৃত্যুর যন্ত্রণাটা কি তাহলে আপনার সেই বিষয়ের উপর আলোচনা আলাদা করে করতে হবে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে যদিও সংক্ষেপে করি সে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এবং কত ভয়াবহ এই বিষয়ের উপর আলোচনা যদি করি সংক্ষিপ্ত আকারেও যদি করি তাহলে সেটা অন্তত এক ঘন্টার মতো হয়ে যাবে তো আর বিস্তারিত করলে তো কথাই নেই তো চিন্তা করেন এই মৃত্যুর যন্ত্রণা তারপরে রয়েছে কবরের যন্ত্রণা কবরের প্রশ্ন ভয়াবহ পরিস্থিতি তারপরে রয়েছে কেয়ামতের ভয়াবহ যন্ত্রণা এই যে তারপরে হাসর পুলসেরাত মিজান এগুলো তো রয়েছে তো এই সবগুলোকে আল্লাহ সুবাহ একত্রিত করে বলেছেন তুংজি কুমিনা আদাবিন আলিম তোমাদেরকে সমস্ত যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে যেই কাজ যেই ব্যবসা সেটা হলো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তাহলে এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সশস্ত্র যুদ্ধ করবে দালিকুম খৈরুল্লাকুম এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য খৈর ভালো ইন কুমতুম তা আলামুন যদি তোমরা তা উপলব্ধি করতে পারো বা জানো يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত ঝর্ণা প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে আর এটাই হচ্ছে মহা সাফল্য এই আয়ত আল্লাহ বলছেন ইয়াগফিরিলাকুম দুনুবাকুম তোমাদেরকে সমস্ত গুণা তোমাদের ক্ষমা করে দেয়া হবে একেবারে ছোট বড় জানা অজানা সমস্ত গুণা তবে ইমান থাকতে হবে কারণ ইমান না থাকলে কোনো কিছুই তো গ্রহণযোগ্য নয় ইমান থাকার পরে যদি কোনো গুণা থাকে আল্লাহ সেটা মাফ করে দিবেন এবং জান্নাতে যে প্রবেশ করাবে সেই জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে এখানে জান্নাতে আদন বলা হয়েছে এই জান্নাতে আদন শুধুমাত্র শহীদদের জন্য শহীদরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন আল্লাহ সুবাহ সেই পুরস্কার দিবেন কিন্তু শহীদদের মধ্যেও একশো স্তর রয়েছে মিয়াদা রজাত বলা হয়েছে যে শহীদদের মধ্যে একশোটা স্তর রয়েছে মানে কোন শহীদ ওনার কোরবানি বেশি ছিল আল্লাহর রাস্তায় কষ্ট বেশি ছিল উনি কষ্ট করে জীবন দিয়েছেন তারপর সর্বোত্তম শহীদ যেটা এরকম মানে কি শহীদের একশোটা যে স্তর রয়েছে আর সেই একশোটা স্তরের মধ্যে এক একটা স্তরের মধ্যে যে পার্থক্য বা ফারক সেটা আসমান এবং জমিন থেকেও বেশি পার্থক্য সুহানাল্লাহ তো এখানে সমস্ত শহীদদেরকে আল্লাহ সুবাহ যেই স্তরে রাখেন না কেন তার আমল অনুযায়ী সমস্ত শহীদদেরকে একটা করে হাদিয়া বা গিফট করা হবে আর তা হচ্ছে জান্নাতে আদেন আর এই জান্নাতে আদেনের আলোচনা আলাদা করে যদি করি আলাদা করে করতে হবে কারণ এটা অনেক সুন্দর এবং অনেক বেশি পুরুষ মানে অনেক বেশি সুন্দর তো এটা শুধুমাত্র শহীদদের জন্য দেওয়া হবে আর এটাকে বলা হয় যে সর্বোত্তম স্থান সর্বোত্তম সাকেন সর্বোত্তম বাসস্থান তো আল্লাহ সুবাহ বলছেন তার একটা শব্দ দুনুবাকুম তোমাদের সমস্ত গুণ ক্ষমা করে দেওয়া হবে সমস্ত গুণ সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে এখানে এই দুনুবাকুম এটা হচ্ছে বহু বচন দুনুবাকুম হচ্ছে বহু বচন আর এখানে কুম তোমাদের অর্থাৎ সবগুলো বহু বচন তোমাদের সবগুলো সবগুলো গুণা ক্ষমা করে দেওয়া হবে তো একমাত্র শাহাদাতের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদেরকে সমস্ত গুণা ক্ষমা করে ওয়াদা করেছেন এবং জান্নাতের ওয়াদা করেছেন আর এটা বলা হচ্ছে জাহিক ফজল আদিম সর্বোত্তম সর্বোচ্চ মানে সফলতা আজকে মানুষ সফলতা তো অর্জন করে যে বিফলতা সর্বোচ্চ বিফলতা অর্জন করে তারা মনে করে সর্বোচ্চ সফলতা চাকরি টাকা পয়সা তারপরে বিবাহ বাণিজ্য আরো কত কিছু আছে এগুলো তো আসলে ওগুলো নাই বলি এখানে তো এরকম আরো অসংখ্য হায়াত রয়েছে তাফসির করা যাবে ব্যাখ্যা করা যাবে হাদিস থেকে কিন্তু আমরা এখানে কোরআনের যে আলোচনা মোটামুটি এখান থেকে শেষ করছি এবং আমরা হাদিসের দিকে যাবো ইনশাল্লাহ কারণ অনেক হাদিস রয়েছে এই বিষয়ে আমরা হাদিস থেকে অল্প আলোচনা করব ইনশাল্লাহ তো এই আয়াত সম্পর্কে আবদুল্লাহ মাসউদ রদিউল্লাহ আনহু রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাম বললেন শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় তো শহীদদের আত্মা কাল রসুল বলছেন শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় আরসের সাথে লটকানো ঝাড়বাতির সাথে যেগুলো অবস্থিত জান্নাতের যেখানেই ইচ্ছা তারা সেখানে বিচরণ করতে পারে তাদের প্রভু তাদের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করবেন তোমরা কি কিছু চাও ওরা বলবে আমাদের আর কি চাহিদা থাকতে পারে ইয়া আল্লাহ আমরা তো জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারছি এভাবে তিনবার আল্লাহ সুবাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন অতপর যখন শহীদগণ বুঝতে পারলেন যে তাদেরকে একটা কিছু চাইতেই হবে তখন তারা বলল হে রব আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরিয়ে দেওয়া হোক যাতে আমরা আবার দুনিয়াতে ফিরে যেতে পারি এবং জিহাদ করে তোমার রাস্তায় শহীদ হতে পারি অথবা আল্লাহ সুবাহ যখন দেখবেন যে এদের আর কোনো চাওয়া নাই তখন আল্লাহ সুবাহ তাদের এই প্রশ্নের উত্তরে বলবেন যে এটা তো আমার নিয়মের বাহিরে অর্থাৎ তোমরা আর দুনিয়াতে ফিরে যেতে পারবে না এটাই এটা হচ্ছে সিদ্ধান্ত সহি মুসলিমে হাদিসটি বর্ণনা করা হয়েছে তো এই হাদিস থেকে দেখলাম হাদিসে বলা হয়েছে শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হবে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে দুনিয়াতে ছিলাম মানুষ হয়ে আর জান্নাতে যে সবুজ পাখি মানে টিয়া পাখি হয়ে যাব এই কথাটা হলো মুরুক্ষদের প্রশ্ন বা যারা হাদিস সম্পর্কে বোঝে না ফেকুল হাদিস সম্পর্কে বোঝে না এরকম মানুষদের প্রশ্ন মনে আসতে পারে তবে হ্যাঁ এরকম প্রশ্ন যদি মনে আসে তাহলে যারা জানে এদেরকে প্রশ্ন করা যেতে পারে সমস্যা নেই প্রশ্ন করা হচ্ছে জাহালতের রোগ জাহালতের যে রোগ না আছে জাহালত মানে মূর্খতার যে রোগ সে রোগের ট্রিটমেন্ট হচ্ছে প্রশ্ন করা জানা তো যাই হোক তো এখানে শহীদদের আত্মাকে সবুজ পাখির প্যাটে রাখা হবে এখন আমরা দেখব যে হাদিসে বলা হয়েছে তৈর তৈর অতৈর তৈর শব্দটা বলা হয় উড়ন্ত সব কিছু গার্বিতে যেমন প্লেনকে বলা হয় আর তৈ থেকে তৈয়ার এরপরে আপনার পাখিকে বলা হয় তৈয়ার তৈর তারপর মানে তৈর আর তৈর তীর তৈয়ার এই এই শব্দের মধ্যে আর কি কিছুর চেঞ্জ হয় পরিবর্তন হয় আমরা সহজ ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে এই আত্ময়ার থেকে আত্মীর থেকে অথবা আত্ময়ের থেকে উড়ন্ত সমস্ত যেই বিষয়গুলো আছে এগুলো নির্ধারণ করা হয় তবে স্থানকাল পাত্র হিসাবে তো এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে সবুজ পাখি অর্থাৎ সবুজ পাখি এটা আসলে তর্জমা মানুষ পাখি করে কারণ পাখি যেহেতু উড়ে তর্জমাটা পাখি করে এর কারণে যারা জাহেল এরা বোঝে যে আরে দুনিয়াতে তো মানুষ ছিলাম আর জান্নাতে যে পাখি হয়ে যাবো টিয়া পাখি তো মানে হয়ে যাবো এটা কেমন হয়ে গেল আসলে মূলত হচ্ছে আল্লাহ সুবাহ জান্নাতে বিচরণ করার জন্য আমরা যেমন এখন প্লেনে চড়ি হেলিকপ্টারে চড়ি রকেট ফাইটার আছে এরকম এরকম যে ইয়াগুলো আছে এগুলো তো উড়ন্ত বিষয় তো জান্নাতে এর থেকে সুন্দর উড়ন্ত অনেক সুন্দর বাহন থাকবে আর সেই বাহনটাকে এখানে তৈরি বলা হয়েছে আর সেই বাহনের রংটা হবে সবুজ আর সেই জান্নাতের সবুজ কি দুনিয়া সবুজের মতো তাকে কল্পনা করা যায় জান্নাতের সবুজ জান্নাতের নিয়ামত জান্নাতের রং তো এমন যে চোখ কখনো দেখেনি যে কান কখনো শুনেনি যে মন কখনো কল্পনাও করেনি তো আমরা এই হাদিস থেকে বুঝলাম যে জান্নাতে শহীদদের আত্মাকে শহীদদেরকে এমন একটি বাহনে স্থান দেওয়া হবে বা এমন একটি বাহন তাকে দেওয়া হবে যে বাহনের রংটা হবে জান্নাতি রঙের সবুজ আর সেই বাহন দিয়ে সে যারা জান্নাত উড়ে বেড়াবে কারণ সে যদি পায়ে হাঁটে আপনি তো শেষ করতে পারবেন জান্নাত যেমন আপনি এখন দুনিয়া যদি ঘুরতে চান আপনি পায়ে হেঁটে একদিনে কত দূর যাবেন কিন্তু আপনাকে যদি প্লেনে রকেট ফাইটারে উঠানো হয় আপনি অল্প সময় সারা পৃথিবী ঘুরতে পারবেন ঠিক এরকম জান্নাতে ঘোরার জন্য আপনাকে এরকম বাহন দেওয়া হবে আর সেই বাহনটা আপনাকে যদি দেওয়া হয় সেটা দিয়ে আপনি সারা জান্নাত ঘুরে বেড়াতে পারবেন কেউ আপনাকে কোনো সমস্যা করবে না আল্লাহ সুবাহ এই স্বাধীনতা জান্নাতে সম্পূর্ণ দিয়ে দিবেন আর এটাকেই বলা হয়েছে শহীদদের আত্মাকে সবুজ রঙের কোনো বাহন উড়ন্ত বাহনের পেটে বা ভিতরে তাদেরকে দেওয়া হবে তো দ্বিতীয় হাদিস আমরা দেখব জাবের আপনি আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাম আমার সাথে সাক্ষাৎ হয়ে বললেন জাবের তোমার কি হলো তোমার মন খারাপ দেখছি আমি বললাম অহুদের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গেলেন উনি অনেক ঋণ রেখে গেছেন তার ফ্যামিলির উপরে এখন যেহেতু উনি মারা গেছেন আর এই ঋণগুলো তার ফ্যামিলিকে শোধ করতে হবে উনি এই কথাটাই বলেছেন যে তিনি তার ফ্যামিলির উপর অনেকগুলো ঋণ রেখে গেছেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন তোমাকে কি আমি তোমার বাবার সাথে আল্লাহ সুবাহ কি আচরণ করেছে সে সুসংবাদ দিব না মানে তোমার বাবা আল্লাহ সুবাহর সাথে সাক্ষাৎ করেছেন কিভাবে সেই সুসংবাদ কি তোমাকে আমি দিব না আমি বললাম অবশ্যই হে আল্লাহ রসুল অবশ্যই সেই সুসংবাদ আমাকে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ বললেন আল্লাহ সুবাহ সবার সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে জান্নাতিদের সাথে সবার সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে কিন্তু তোমার বাবাকে আল্লাহ তালা জান্নাতে জীবিত করার পর সরাসরি কথা বলেছেন এবং বলেছেন হে আমার বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দিব তিনি বললেন হ্যাঁ আমার রব আমাকে জীবিত করে দিন যাতে আমি আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি মহান আল্লাহ সুবাহান বললেন আমার পূর্বে নির্ধারিত সিদ্ধান্ত এই যে এরা দুনিয়াতে আর ফিরে যাবে না তো এখানে আমরা দেখলাম যে জাবের রাজাদার বাবার কথা বলা হলো উনি ঋণী ছিলেন অনেকে প্রশ্ন করেন যে ঋণ রেখে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে তার ঋণ ক্ষমা করা হবে না এই সম্পর্কে কিছু হাদিসও রয়েছে এই ঋণ ক্ষমা করা হবে না শহীদদের এই সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে এখানে এই হাদিসের একটা উসুল রয়েছে সমস্ত ওলামাইকরাম একমত যার সেই উসুলটা হলো যে ব্যক্তি শহীদ হলো সে ব্যক্তি যদি ইমান দুর্বল হয় এবং সে যদি মানুষের কাছ থেকে এই উদ্দেশ্যে ঋণ নেয় যে আমি ওই ঋণের টাকা দিব না ওই ঋণের টাকা দিব না কিন্তু তার ইমান ঠিক আছে যদি সে ঋণের টাকা না দেওয়ার উদ্দেশ্যে কোনো মানুষের কাছ থেকে ঋণ নেয় এবং সে এ অবস্থা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাহলে আল্লাহ সুবাহ এই ঋণকে স্থগিত করবেন না মাফ করবেন না কিন্তু কেয়ামতের দিন অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবাহ তাকে যেভাবেই হোক সেই ঋণগ্রস্ত ব্যক্তির সাথে মোয়ামেলাত মহাসারাত শেষ করে মানে যে লেনদেন ছিল সেগুলো শেষ করাবেন মাফ করার ব্যবস্থা অবশ্যই করে দিবেন তারপর তাকে জান্নাত আল্লাহ পৌঁছাবেন যেভাবে হোক কিন্তু প্রাথমিক পর্যায়ে ঋণ মাফ করবে না এই কথাটা বলা আছে যেন ঋণের ক্ষেত্রে কেউ অলসতা না করে কিন্তু যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে ঋণ নিয়েছে যে সত্যি সত্যি তার অনেক সমস্যা ছিল এবং সে নিয়ত করেছিল যে আমি অবশ্যই ঋণ পরিশোধ করে দিব কিন্তু তার আন্তরিক নিয়ত থাকা সত্ত্বেও সে এই ঋণ পরিশোধ করার পূর্বে সে শহীদ হয়ে গেছে তাহলে আল্লাহ সুবাহ তাকে অবশ্যই ঋণ ক্ষমা করে দিবেন আর কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তাকে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দিবেন আর এখানে আমরা দেখলাম এই হাদিস থেকে সরাসরি সুবাহান্লাহ যে জাবের বাবা ওনার ঋণ ছিল এবং ওনার সাথে আল্লাহ যে আচরণ করেছেন ওনাকে আল্লাহ সাদাত দিয়েছেন এবং ওনার তো উদ্দেশ্য ছিল উনি ঋণ পরিশোধ করবেন কিন্তু উনি ঋণ পরিশোধ করার আগে মারা গেলেন এবং ওনার ছেলেরাও এখনো ঋণ পরিশোধ করেননি তার আগে আল্লাহ সুবাহ তার সাথে সরাসরি কথা বলেছেন তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যারা সাধারণ জান্নাতি হবে এদের সাথে আল্লাহ সুবাহ কথা বলবেন পর্দার আড়াল থেকে আর যারা আল্লাহ রাস্তে শহীদ হবে এদের সাথে আল্লাহ সুবাহ কথা বলবেন সরাসরি পর্দাবিহীন জান্নাতে আল্লাহ আকবর যদি ওই ব্যক্তির ঋণ থাকে যদি সে ঋণ দেওয়ার উদ্দেশ্য থাকে কিন্তু সে তার আগে মারা যায় আশা করি হাদিসের বিষয়টা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমরা যে হাদিসটি আলোচনা করলাম তা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ও ইবনু মাজা এবং হাদিসটি সহি আমরা এখন দেখব জান্নাতিদের জন্য আল্লাহ সুবাহ তারা যতগুলো নিয়ামত রেখেছেন এর মধ্যে একটা নিয়ামত রয়েছে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই অনেক পছন্দ করি তা হচ্ছে হুর হুরুল আইন হুরদের সম্পর্কে অনেক আলোচনা রয়েছে আল্লাহ সুবাহান তাল হুর্দ সম্পর্কে কোরআনে বলেছেন যে তারা হচ্ছে ডাগর চক্ষু বিশিষ্ট হুর রমণী এদেরকে যদি আপনি দেখেন আপনি এদেরকে দেখলে মনে করবেন যে ছড়ানো ছিটানো মণিমুক্তা তো হুরদের অনেক সম্পর্ক হুরদের সম্পর্কে অনেক হাদিস রয়েছে এবং কোরআনের আয়ত রয়েছে তো হুডদের মধ্যে আল্লাহ সুবাহ একটা হুড সৃষ্টি করেছেন যে হুডটির নাম হচ্ছে লাইবা এই লাইবা নামক হুডটি শুধুমাত্র শহীদদেরকে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাইবা নামক হুরের সৌন্দর্য যদি কোনো জান্নাতি ব্যক্তি অর্থাৎ যদি কোনো শহীদ দেখে তাহলে লাইবা নামক হুরের সৌন্দর্য দেখে ওই জান্নাতি শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করত আল্লাহ আকবর তো এই লাইবা নামক হুরের এত সৌন্দর্য আল্লাহ সুবাহান তালা দিয়েছেন আর এই সৌন্দর্য শুধুমাত্র শহীদদের জন্য আর এই লাইবা নামক হুরের গলায় একটি মালা ঝুলানো আছে একটি একটি জিনিস খোদাই করে লেখা আছে আর তা হলো আমাকে যে পুরুষ পেতে চায় সে যেন আমার রবকে সর্বোচ্চ সন্তুষ্ট করে তো এই সর্বোচ্চ সন্তুষ্ট একমাত্র আল্লাহ তালাকে শাহাদাতের মাধ্যমে করা সম্ভব শাহাদাত ব্যতীত জিহাদ ব্যতীত অন্য কোন আমলে আল্লাহ সুবাহ সর্বোচ্চ সন্তুষ্ট হতে পারেন না আর এটা শুধুমাত্র শহীদদের পক্ষে সম্ভব আর এই লাইবা নামক হুর শুধুমাত্র শহীদদের জন্য আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একজন হুর তার শহীদের নিকট আসবে অর্থাৎ শহীদ স্বামীর নিকট আসবে এবং তার কাঁধে হৃদয় স্পর্শ করবে সে ব্যক্তি হুরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে যাবে এবং তার দিকে তাকিয়ে থাকবে সে দেখবে যে তার জান্নাতি স্ত্রীর এত অকল্পনীয় সৌন্দর্য যে তার চেহারা তার স্ত্রীর শরীরের মধ্যে হীরার আয়নার মতো স্পষ্টভাবে ফুটে উঠছে এবং সে দেখতে পাবে তার স্ত্রীর শরীরে যে অলঙ্কার রয়েছে অর্থাৎ সোনা দানা মনে মুক্তা ইত্যাদি তা যেন এক একটি আসমান ও জমিন ব্যাপী আলো ছড়িয়ে পড়ছে এই সময় ওই হুটটি সত্তর ধরনের পোশাক পরিহিত অবস্থায় থাকবে এবং সহি তো আমরা দেখলাম যে আল্লাহ সুবাহানতালা কত সুন্দর করে শহীদদের জন্য হুর সৃষ্টি করেছেন আমরা সবাই হুরের পাগল সবাই আমরা দুনিয়াতে নষ্ট নারীর পিছনে ঘুরি আর আল্লাহ সুবাহ যেখানে এমন সুন্দর হুর রেখেছেন যার এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে এদেরকে কখনো পূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করেনি সেই হুরদের দিকে যদি আমরা ধাবিত না হই সাদাতের মাধ্যমে তাহলে আমাদের আমাদের মতো বোকা কোনো প্রাণী পৃথিবীতে আছে বলে মনে হয় না আমরা আরেকটি হাদিস দেখি বারা ইবনে আজিব রদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি লোহার বর্ম পরিহিত অবস্থায় রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি কি জিহাদ করব নাকি প্রথমে ইসলামে প্রবেশ করব রসুল্লাহ সাল্লাম বললেন আগে ইসলাম গ্রহণ করো অতপর জিহাদ করো অতপর লোকটি ইসলাম গ্রহণ করলেন অতপর আল্লাহ রাস্তায় জিহাদ করলেন এবং শহীদ হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম বললেন সে অনেক অল্প আমল করেছে অর্থাৎ অল্প আমল করেছে সে অনেক অল্প আমল করেছে আর আজর অনেক বেশি পেয়ে গেছে আলাই তো এখানে আমরা দেখলাম যে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন আমি কি ইসলাম গ্রহণ করব নাকি জেহাদ করবো আল্লাহ রসুল বললেন ইসলাম গ্রহণ করো তার মানে বোঝা গেল যে ইমান ছাড়া ইসলাম ছাড়া জেহাদ কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না সে ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন অতপর জেহাদ করে শহীদ হয়ে গেলেন তো এই যে তার শাহাদাত তার শাহাদাত এবং ইসলাম গ্রহণের মানে যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে সে এক তো সালাত আদায় করেনি জাকাত দেয়নি হজও করেনি অন্য কোনো আমল সে করেনি তার ইসলাম এবং শাহাদাতের মাঝখানে সে অন্য কোন আমল না করা সত্ত্বেও আল্লাহ সুবাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ স্থান দান করেছেন তো শহীদ হচ্ছে এমন জিনিস যে জিনিস সমস্ত আমলকে টপকিয়ে যায় আর এর মর্যাদা এত বেশি যে সমস্ত আমলের মর্যাদা আর শহীদের মর্যাদা যদি দুটো একত্রিত করা হয় তাহলে সমস্ত আমলের মর্যাদার পিঁপড়ার মতো মনে হবে আর শহীদের মর্যাদা সাত আসমান এবং সাত জমিন থেকেও বেশি অনেক বেশি মনে হবে আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের তো মৃত্যুর কোনো যন্ত্রণাই হয় না আমরা তো উপর আয়াত থেকে সেটা প্রমাণ করেছি যে আল্লাহ সুবাহ সেই ঘোষণা করেছেন তারপর হাদিস আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আবু হরেরা রবিউল্লাহ তালানো থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একজন শহীদ মৃত্যুর সময় কোনো যন্ত্রণায় অনুভব করে না শুধুমাত্র একটি পিঁপড়ার কামড়ের ন্যায় অনুভব করা ব্যতীত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি নাসাই মুসনাদ আহমদ ও বাইহাকি তো এখানে আমরা দেখব যে আল্লাহ সুবাহ আরেকটি আয়তে বলেছেন কুল্লু সিং গায়কুল মৌদ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার আল্লাহ সুবাহ শহীদদের ক্ষেত্রে বলেছেন কোনো আজাবি হবে না এখানে আল্লাহ রসুলাম বললেন যে শুধু একটি পিঁপড়ার কামড় তো সব কিছু মিলিয়ে আমরা যেটা মনে করি এবং আহলুল এলিম যারা আমাদের আগে ছিলেন ওনারা যেটা মনে করতেন শহীদের ক্ষেত্রে যদি তাদের কোনো অনেক বিশাল বিশাল যদি কোনো গুনাহ থাকে পাপ থাকে শিরিক ব্যতীত তাহলে শহীদের যদি বড় কোনো পাপ থাকে আল্লাহ তাকে সব ক্ষমা করে দিবেন এই ছোটটি পিপড়া কামড়ের মাধ্যমে আল্লাহ আকবর যেখানে আমি আগেই বলেছি মানে মৃত্যু যন্ত্রণা এত কঠিন এত কষ্ট সেখানে একটি পিঁপড়ার কামড় তো মানে কত আনন্দদায়ক কত শান্তি আল্লাহ সুবাহ কিয়ামতের দিন শহীদের অনেক মর্যাদা দিবেন এর মধ্যে রয়েছে শহীদরা তাদের ফ্যামিলি থেকে পরিবার থেকে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে আর হাদিসটি হচ্ছে আবু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন একজন শহীদ তার আত্মীয়দের মধ্যে থেকে সত্তর জনের বেশি অথবা সত্তর জন সুপারিশ করতে পারবেন রহ আবু দাউদ আর আমরা সবাই জানি যে কেয়ামতের দিন কত কঠিন ভয়াবহ হবে আল্লাহ সুবাহান সেই কেয়ামতের ভয়াবহ সম্পর্কে কোরআনে শত শত আয়াত অবতীর্ণ করেছেন সেগুলো পড়লে যে কোনো মুমিন বান্দার অন্তর বিগলিত হবে এবং চোখ দিয়ে পানি আসবে এবং এত ভয়াবহ আজাব কেয়ামতের দিন আল্লাহ আকবর সেটা আসলে এই মুহূর্তে আলোচনা করাটা বিস্তারিত সম্ভব নয় সেই কেয়ামতের দিন শহীদ ব্যক্তি সমস্ত আজাব থেকে মুক্তি থাকবে সমস্ত ভয় বৃত্তি থেকে সে নিরাপত্তা লাভ করবে আল্লাহ রসুলাম বলেন শহীদ ব্যক্তি সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন কেয়ামতের ভয়াবহ কঠিন দিনে কেয়ামতের কঠিন সেই ভয়াবহ মুহূর্তের সময় প্রশান্তি ও নিরাপত্তা ও শান্তি লাভ করবে যেদিন চারিদিকে শুধু প্রচন্ড ভীতি আর ভীতি বিরাজ করবে রাহু আহমদ সুহানুল্লাহ এই হাদিসটি আমরা যদি দেখি যে কেয়ামতের এত ভয়াবহ কঠিন দিনে যদি আমরা শান্তি পেতে চাই আল্লাহ আরশনে যে ছায়া পেতে চাই তাহলে শাহাদাত পাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় আছে বলে মনে হয় না আমরা যখন শত্রুর মুখোমুখি হই যুদ্ধ করি আসলে এখন আমরা যে যেখানেই থাকি না কেন যারা সরাসরি জেহাদের ময়দানে আছেন আল্লাহ সুবাহ রেখেছেন যারা জেহাদের নিয়তে বাসায় অপেক্ষা করছেন কিন্তু কোনো রাস্তা পাচ্ছেন না সত্যি সত্যি লিঙ্ক খুঁজছেন রাস্তা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সহি নিয়ত যারা জেহাদের জন্য সর্বদা চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছেন এসব ব্যক্তিরা মূলত জেহাদের ময়দানে রয়েছেন আর এর দলিল সোরা তবাদে রয়েছে ওদিকে আমি যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হলো যে যখন মুজাহিদরা যুদ্ধের ময়দানে থাকেন যখন মুজাহিদা যুদ্ধের ময়দানে অটল থাকেন মুখামুখি যুদ্ধ হোক অথবা মুখামুখি যুদ্ধ করার জন্য অপেক্ষমান সময়টা হোক তখন জান্নাতে আল্লাহ সুবাহ এই মুজাহিদের জন্য যে হুর স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন এদেরকে জানাই দেন জানাই দেওয়ার পরে এই হুরেরা দুনিয়ার আকাশে নেমে আসেন আচ্ছা আমি হাদিসটা পড়ছি তাহলে আপনারা বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন দুপক্ষের শত্রুর মুখোমুখি হয় তখন জান্নাতের হুরেরা নিচের জান্নাতে নেমে আসে এবং সেই যুদ্ধ দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকে যখন তারা যুদ্ধ দেখে তারা সেই যুদ্ধ অবলোকন করতে থাকে যদি ওরা ওদের স্বামীকে দৃঢ় অবস্থায় থাকতে দেখে তারা বলে হে আল্লাহ আমার স্বামীকে আপনি দৃঢ় রাখুন কিন্তু যদি সে পৃষ্ঠ প্রদর্শন করে অর্থাৎ জেহাদের মাদান থেকে পালিয়ে যায় অনেকদিন সে অটল ছিল সে অটলতা থেকে সে পিছু হটলো সে আর জেহাদ করলো না সে পদভ্রষ্ট হয়ে গেল তখন তারা তার থেকে চলে যায় এবং তাকে অভিশাপ করতে থাকে আর যদি সে নিহত হয় তবে তারা তার নিকট আসে এবং তার মুখ থেকে ধুলাবালু ও ময়লাগুলো মুছে দেয় সহি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসটি সহি তো এক্ষেত্রে আমরা দেখলাম যে মুজাহিদের জন্য দুনিয়াতেই যখন সে শহীদ হয় তখন থেকেই তার হুরেরা জান্নাতে নেমে আসে মানে একে জান্নাতে নেওয়ার জন্য ইস্তেকবেল করার জন্য দুনিয়াতে নেমে আসে এবং তাকে আরেক হাদিসে রয়েছে যে তার জন্য পোশাক নিয়ে আসে যখন সে শহীদ হয় তখন তাকে দুনিয়ার পোশাক খুলে তাকে দুজন হুর জান্নাতি পোশাক পরান জান্নাতি পোশাক পরিয়ে তাকে জান্নাতে নিয়ে যান এবং তারা দুজন দুই পাশে ধরে কোলে করে তারা জান্নাতে তার তার স্বামীকে নিয়ে যান এরকম শত শত হাদিস রয়েছে আসলে সব হাদিস তো বর্ণনা করা সম্ভব নয় আমাদের আমরা চাই যে অল্প সময়ের মধ্যে আমাদের মূল বিষয়টা নিয়ে আসতে আমি আগেই বলেছি যে জান্নাত আদিন যেটা সেটা শহীদদের জন্য আরেকটি জায়গা আছে আরেকটি প্রাসাদ আছে যেটি শহীদদের জন্য সে হাদিসটি হলো সামুরাহ বিন জুন্দুব রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন গত রাতে আমি দুজন ব্যক্তিকে স্বপ্নে দেখেছি যারা আমার সাথে উপরে আরোহণ করে এবং আমাকে একটি গাছের উপর নিয়ে যায় এবং এমন একটি প্রাসাদ আমাকে দেখানো হয় যাতে আমি প্রবেশ করি যার মতো এত সুন্দর প্রাসাদ আমি আর কখনো জীবনও দেখিনি আল্লাহ রসুলাম বললেন যে এই প্রাসাদগুলো কাদের তখন ফেরেস্তারা উত্তর দিল এই গুলো হলো শুধুমাত্র শহীদদের জন্য সর্বশেষ হাদিসটি বর্ণনা করছি এরপরে শেষ করবো ইনশাল্লাহ জাবের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে তার পিতার বিকৃত দেহ আল্লাহ রসুল সাল্লা সামনে আনা হলো কোন এক যুদ্ধে তার পিতা শহীদ হয়েছেন এবং তার পিতার দেহকে বিকৃত করা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে সেই টুকরো টুকরো লাশকে আল্লাহ রসুল সাল্লাহ সামনে আনা হলো আমি তার মুখের কাপড় একটু সরাতে চাইলাম কিন্তু মানুষ আমাকে তা থেকে নিষেধ করলো অতপর আমরা কিছু নারীর কান্নার শব্দ শুনলাম রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কেন কাঁদছ ফেরেস্তারা এখনো তাকে ছায়া প্রদান করছে আল্লাহ আকবর এ হাদিস থেকে বোঝা গেল যে শহীদ যখন মারা যান শহীদ যখন আল্লাহ রাস্তায় নিহত হন তখন জান্নাতে যাওয়ার তো তার সরাসরি গ্রান্টি সেটা তো আছেই কিন্তু তার যে লাশটা যে খোলসটা দুনিয়াতে রয়ে গেছে তার লাশকে পর্যন্ত ফেরেস্তারা ছায়া প্রদান করে আমরা উপরে যতগুলো হাদিস আলোচনা করেছি প্রত্যেকটি হাদিস সহি ছিল প্রত্যেকটি হাদিস সহি ছিল আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সমস্ত হাদিসগুলি বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে শাহাদার দ্বারা সর্বোচ্চ স্থান জান্নাতের ফেরদাউস আমাদেরকে দান করুন এবং জান্নাতের মধ্যে শহীদদের মধ্যেও যে একশো দারোজা রয়েছে সে একশো দারোজার মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে সর্বোত্তম দারোজা নসিব করুন আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি আপনাদের একটি ঘোষণা দিয়ে রাখছি এখানে যে আপনারা আমাদের দিনই ভাই বোনেরা অনেকে অনেক প্রশ্ন করে থাকেন অনেকে অনেক জায়গায় অনেক প্রশ্ন করে থাকেন আমাদের কাছে অনেক প্রশ্ন এসে জমা হয় তো আমরা ইনশা আল্লাহ চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দিব মানে এরকম আলোচনা আকারে তার কারণ আপনারা যদি অনেক যে প্রশ্ন করেন সেই একই প্রশ্ন অনেকের ভিতরে থাকতে পারে আর যদি আপনার সেই উত্তরটি আরো একশো জন মানুষ শুনে তাহলে হয়তোবা ওই একশো জন মানুষের প্রশ্নের উত্তর আপনার একটি প্রশ্নের মাধ্যমে সে পেয়ে গেল তাই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে আপনাদের প্রশ্নগুলো জমা করে সেগুলো পর্ব আকারে ইনশাল্লাহ প্রশ্নোত্তর আকারে আমরা এরকম এপিসোড করব এবং সেখানে আপনাদের শুধুমাত্র প্রশ্ন উত্তর আকারে ইনশাল্লাহ আলোচনা করা হবে তো আল্লাহ সুবাহ যদি চান তাহলে এমনটি করা হবে ইনশাল্লাহ আর আপনারা অনেকেই অনেক বেশি প্রশ্ন করেছেন কেউ জিহাদ বিষয়ক বিভিন্ন নানা প্রশ্ন করেছেন কেউ শহীদ বিষয়ে প্রশ্ন করেছেন কেউ হায়েজ নেফাজ বিষয়ে প্রশ্ন করেছেন কেউ সহবাসের বিষয়ে প্রশ্ন করেছেন এবং অনেকে তায়াম্মম অজু তারপরে আপনার সফরের মাসালা তারপরে মানে যত বিষয় রয়েছে মানে একজন মুসলিমের জন্য যতগুলো বিষয় জানাটা ফরজ এবং প্রত্যেক ধাপে ধাপে মানে তার এগুলো প্রয়োজন হয় সেই প্রত্যেকটি বিষয় আপনারা প্রশ্ন করেছেন তো এত প্রশ্ন তো আসলে একসাথে উত্তর দেওয়া সম্ভব নয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে অন্তত পাঁচটা দশটা করে প্রশ্ন এক এক এপিসোড ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা করার জন্য তার আশা করবো আল্লাহ সুবাহ তালা আমাদের জন্য দিনকে আরো সহজ করে দিবেন আর আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর জন্য কাজ করুন দিনের কাজ করুন দিনের ক্ষেত্রে কোনো অলসতা করবেন না এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন এবং এই ক্ষেত্রে কোনো কোনো অলসতা করবেন না এবং যা করবেন এখলাসের সাথে কে আপনার সমালোচনা করলো কে আপনাকে কি বলল কে কি অপবাদ দিল এগুলো পায়ের নিচে চেপে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে একমাত্র আপনার রবের জন্য আল্লাহর জন্য ইখলাসের সাথে আপনি কাজ চালিয়ে যান আল্লাহ সুবাহ আপনার কাজের মধ্যে বরকত দান করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আখরিদা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ أخي الشهيد أخي الشهيد أخي الشهيد এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান